عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته ذات امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله وصدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত শুক্রিয়া আল্লাহ আলমিন আমাকে আপনাকে তার মহান একটি হুকুম নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার দান করেছেন এই জন্য সকলে শুক্রিয়া দান আলহামদুলিল্লাহ আমাদের কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা চলতেছিল সাত ব্যক্তি সম্পর্কে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন যে সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ তালা হাসরের হাসরের ময়দানে তার আড়সের ছায়ায় আমাদেরকে স্থান দিবেন ওই সাত প্রকার ব্যক্তিকে তার মধ্যে চার প্রকার আমাদের আলোচনা হয়েছে এক প্রকার ছিল ন্যায়পরায়ণ বাদশাহ দ্বিতীয় প্রকার ছিল ওই যুবক যে তার যৌবনকে আল্লাহ তালার এবাদতে কাটায় তিন নাম্বার ছিল ওই ব্যক্তি যে ব্যক্তির মন সর্বদা মসজিদের সাথে লেগে থাকে চার নাম্বার ওই ব্যক্তি যে অন্যকে মোহাব্বত করে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং তার সাথে সত্যতাও রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য এই চার প্রকার মোটামুটি ব্যাখ্যা বিশ্লেষণের সাথে আমাদের আলোচনা হয়েছে আজকে বাকি তিন প্রকার আল্লাহ তালা তৌফিক দিলে ইনশাল্লাহ আলোচনা হবে পঞ্চম প্রকার হলো ওই ব্যক্তি যে নীরবে আল্লাহ তালার এবাদত করে জিকির আজকার করে এবং তার চোখ দিয়ে পানি প্রবাহিত হয় আল্লাহর ভয়ে রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা সে চুপে চুপে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে ষষ্ঠ প্রকার হলো رجل دعته امرأة ذات حسب وجمال ওই ব্যক্তি যাকে কোনো বংশীয় মহিলা উন্নত বংশের কোনো সুন্দরী মহিলা তাকে নীরবে তাকে অপকর্মের জন্য তার সাথে মানে সম্পর্কের জন্য অপকর্ম করার জন্য কিন্তু সে তাকে উত্তর দেয় ইন্নি করল যে আমি আল্লাহকে ভয় করি সুতরাং আল্লাহর ভয়ের কারণে আমি তোমার সাথে কিছু করতে পারবো না সপ্তম প্রকার রজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু সপ্তম প্রকার হলো ওই ব্যক্তি যে দান খয়রাত এমন গোপনে করে যে তার ডান হাত কি দান করেছে তার বাম হাতের খবর নাই যে কতটুকু দান করলেও কি দান করে এত গোপন এই সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ তালা হাসরের কঠিন পরিস্থিতিতে আল্লাহর আরসের ছায়ায় স্থান দিবেন রসুল বলছেন যে ওই দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না সেখানে এই সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ তালা বিশেষ ভাবে আরসের ছায়ায় জায়গা দিবেন তাহলে আমাদের চার প্রকার তো মোটামুটি ব্যাখ্যা বিস্তারের সাথে হয়েছে আর তিন প্রকার তার মধ্যে পঞ্চম প্রকার যেটা ছিল রজুলুন যে গোপনে আল্লাহ তাআলার ইবাদত করে এর অর্থ হলো যে সে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আবাদত করে আমাদের অনেক আবাদত আছে যেগুলো মানুষকে দেখানোর জন্য আমরা করে থাকি কেউ হজ করতেছে বাস সে করতেছে মা টাকা পয়সা আছে মানুষ তাকে হাজি বলবে তার একটা নাম দাম হবে হাজি সাহেব স্বাভাবিক ভাবে দেখা যায় সে নামাজও ঠিক মতো করে না বরং নামাজ প্রথমে ফরজ ইমানের পরে সর্বপ্রথম ফরজ হইল নামাজ কিন্তু নামাজ করবে না সুদগুর ছাড়বে না গুনাহের কাজ ছাড়বে না হজ করবে তাহলে বোঝা যায় সে হজ করতেছে তার নামের জন্য মানুষের কাছে সে সম্মান ইজ্জত পাওয়ার জন্য এই হজে কাজে আসবে না আল্লাহর জন্য করতে হবে এই জন্য আল্লাহ তালা আরো সে ছায়া জায়গা দেবেন যে গোপনে আল্লাহ তালা রেবাদত করে সামনে করা যাবে না এমন নয় কিন্তু এটা তার আলাদা বৈশিষ্ট্য যে সে গোপনে আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালার জিকির আজকার করে ঘটনা স্মরণে পড়ল যে কত গোপন আবাদতের দ্বারা আল্লাহ তালা কত মর্যাদা মানুষকে দেয় আর যদি বাদশাহ হারুন রশিদ মুসলমান বাদশাহ এবং আল্লাহওয়ালা ছিলেন আগের জামানার বাদশাহরা আল্লাহওয়ালা হতো তারা কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত এই জন্য আল্লাহ তালা প্রথম নম্বরে বলছেন নেক পরায়ণ বাদশাহ মানে দুনিয়াতেও বাদশাহী মৃত্যুর পরেও হাসরের ময়দানে তার বাদশাহী সেখানে নূরের চেয়ারে আল্লাহ তালা আসে বিশেষ মেহমানদারির সাথে বিশেষ ইজ্জতের সাথে বসা থাকবে এই জন্য বাদশাহ সেই ধরনের হতে হবে তাহলেই সেখানে স্থান পাওয়া যাবে তো এটার মধ্যে আসলে আমি আলোচনা করছি সব আপনারা শুনছেন যে সব ধরনের দায়িত্বশীল বা যার উপর যে দায়িত্ব আছে কারো উপর পরিবারের দায়িত্ব কারো উপর সমাজের দায়িত্ব কারো উপর রাষ্ট্রের দায়িত্ব এইভাবে দায়িত্ব আছে কারো উপর ছেলে সন্তানের দায়িত্ব প্রত্যেকেই তার দায়িত্বটা ইনসাফের সাথে শরীরের মতো আদায় করছে তো সেই নেপরান বাদশার অন্তর্ভুক্ত হবে তো বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আল্লাহর এক ছেলে ছিল তো আরো ছেলে ছিল কিন্তু একটা ছেলে ছিল বহুত বড় আল্লাহ রলি বুজুর্গ সে চলাফেরা করতো একেবারে বাস দুনিয়া থেকে বিমুখ দুনিয়ার প্রতি তার কোনো লোভ লালসা কিছুই ছিল না বাপ তো বহুত বড় বাদশাহ বহুত বড় রাজত্ব ছিল বাদশাহ হারুনুর রশিদের তো সে একটা লঙ্গি গাই দিত আর একটা লঙ্গি নিজে পড়তো এই দুইটা লঙ্গি তার ছিল মানে বাদশাহ সন্তান আর বর্তমান আসলে আমাদের মিলানো দরকার আমরা ইসলামকে পছন্দ করি না যদি ইসলামী রাষ্ট্র হয় মুসলমানদের রাজত্ব হয় তাহলে হয় কি যে বাদশার সন্তান তাও আমাদের এই ছোটখাটো রাষ্ট্রের বাদশা না প্রায় অর্ধ জাহানের বাদশা ইরাক সিরিয়া মিশর আরব এই সবগুলো রাষ্ট্র একসাথে ছিল আর বাদশার সন্তান লুঙ্গি একটা পরে আরেকটা লুঙ্গি গায়ে দেয় এমন সন্তান যদি হয় তো দুর্নীতির প্রশ্নই আসে না টাকা বাহিরে মালয়েশিয়ার আমেরিকার ইংল্যান্ডে নিবে প্রশ্নই আসে না সে করবে কি দিয়ে টাকা কি করবে এই টাকা দিয়ে সে তো লঙ্গি একটা পড়লেই চলে আরেক টাকায় দিলেই চলে আর মুসলমান বুঝে না মুসলমান মনে করে বাস দিলাম একজনকে ভোট আর বানায় দিলাম বাস এরপরে আস্তে আস্তে চুষতে চুষতে দেশও খালি মানুষের রক্তও খালি তারপরও মুসলমান ইসলামের দিকে আসবে না বাস এটাই ভালো মারো কাটো খাও যেভাবে পারো বা সে খাইতেছে তুমিও আসো আবার খাও বাস এটাই মুসলমানের এটা কাপেরদের গোলামি আল্লাহকে ছেড়ে দিয়ে এমন করলে আল্লাহ তালা এই সত্যি দেবে কোনো নিরাপত্তা নাই বাস যাইতেছে কার উপর বিপদ আসতেছে একটা লোক বিবাহ খাইতে যাইতেছে কোনো ব্যক্তি হাসপাতাল যাইতেছে বা জলে পুড়ে সার এটা কি মানুষের চেহারা না কোনো পশুর চেহারা চিনার কোনো গাইদা নেই কেন এটা আল্লাহর পক্ষ থেকে গজব কারো দোষ না আপনার দোষ আমার দোষ আমরা ইসলাম চাই না আমরা নিরাপত্তা চাই না আজকে জাগা জাগা প্যান্ডেল টানানো এটা হচ্ছে শান্তির প্যান্ডেল নেচে নেচে গান গাইতেছে আল্লাহ বলতেছে আমি দিব অশান্তি তো ঘরে ঘরে থাকবে রাস্তাঘাটে সব জায়গায় অশান্তি আমি দিয়ে দিব এবং আগুনের বৃষ্টি হবে মথক করে দিব মানুষের চরিত্র আমি শুকর আর কুকুরে করে দিব যখন এই পেশা মহিলারা বেহায়া মহিলারা গান গাইতে থাকবে আদিতের কথা জাগা জাগা যখনই যাই কি বারবার দেখতেছি রাস্তা চৌরাস্তা বিশ্ব রোডের পাশে একটা মধ্যে মেয়েরা নাচতেছে গান গাইতেছে এটা অরাজকতা দূর করার কসম করে বলি তোমাদের চোদ্দ গোষ্ঠী না পুরা পৃথিবী একসাথে করলে শান্তি আসবে না যদি কোরআন আর হাদিসের দিকে না আসা জলতে মাত্র শুরু দেখা যাবে শাস্তি কত প্রকার ও কি কি সাপ আল্লাহ রসুল হাদিতে বলে দিয়েছেন আসতেছে গত গজবের পর গত এখন তো মুসলমান মুসলমান মারামারি তারপরে কাপের আসবে কাপড় খুলবে উল্টা ঝুলাবে তোমার মা বোন আর তোমার স্ত্রীদেরকে রাস্তায় রাস্তায় জেলখানায় জায়গা জায়গায় তোমাদের সামনে দর্শন করবে স্তন কাটবে মাথার মগজ ছেলেদের বের করবে পুরা দুনিয়াতে আজকে যা হচ্ছে সব এগুলো আমাদের এই চরিত্রের কারণে আসা যাওয়া সাধারণত এমনই থাকে করে চামচামি করে যা খাইতে পারে তো মন্ত্রী এমপিরা বাদশাকে বলতেছে বাচ্চা আপনার এই ছেলে তার কারণে আপনার বেজতি হয় আপনার মাথার মধ্যে মুকুট আহ হ্যাঁ, এত দামি জিনিস এত বড় রাজত্ব এত বড় ভবন সংসদ পার্লামেন্ট এখানে আপনি থাকেন আর এই ফকিরটা যখন আসে এটা কেমন লাগে যে বাচ্চা ছেলের এই অবস্থা এটা আপনার ইজ্জত সম্মানের হানি হয় একদিন এই যে সংসদ চলতেছিল পার্লামেন্ট চলতেছিল এর মাঝখানে ওই ছেলে আইসা উপস্থিত সকলে হাসাহাসি করতে বাচ্চাকে বলতেছে আপনার এই ছেলের কারণে আপনার ইজ্জত সম্মান সব নষ্ট আর ইসলাম ইজ্জত সম্মান দিতে কোথায় আল্লাহর ভয় তাকুয়া পরেহেজগারিতে আর দুর্নীতি করে করে চুরি করে করে বড় বড় বাড়ি গাড়ি বানানোর মধ্যে ওখানে ইজ্জত সম্মান সকলেই জানে তোমার বাড়ি গাড়ি কিভাবে বাদশাহ হারুন রশিদের সন্তান যখন পার্লামেন্টে ঢুকছে সকলে হাসতেছে উনি ঢুকলেন ভিতরে শরীরে একটা লুঙ্গি পরা আর একটা গায়ে দেওয়া আইসা বাবাকে জিজ্ঞেস করছে বাবা এই সংসদের মালিককে তোমার বাবা আমি আচ্ছা এই রাষ্ট্রের মালিককে আমি এটাই তো মনে করে সকলে আল্লাহ বলে না রে ভিক্ষুকের দল এটা তো ভিক্ষা দিচ্ছি যে কোনো সময় আমি ছিনে আনিব তোর চেয়ে বড় রাজত্ব ফেরাউন ভাই ছিল না আমাকে কিভাবে কর লজ্জা লাগে না দুই দিন পরে লাঠি মাইরা তোকে কবরে দিয়ে দিবে তোর বুকের উপর পাড়া দিয়ে তারপরে মাটি দিবে তোর হইল থেকে ওইটা আমার এই রাজত্ব আচ্ছা তো আপনার এই যে গাছ গাছালি বাগানের মধ্যে এগুলো গাছ তো এটিও আমার আচ্ছা এই যে দেখেন বাগানের গাছের মধ্যে একটা পাখি বসা আছে এটা গাছ যেহেতু গাছ আমার পাখিও আমার আর এই রাষ্ট্রে যা আছে সবই তো আমার আচ্ছা তো আপনার তো এই পাখিটা যেহেতু আপনার তো আপনার পাখিকে একটু ডাকেন তো আসেনি আপনার কাছে আরে পাগল পাখি কি মানুষের কথা শুনে আপনার হইলো কিভাবে পাখি তো আপনার কথা শুনে না সব আপনার তো কেউ তো আপনার কথা শুনে না কেউ তো আপনার কথা শুনতেছে না তো আপনার হলো কিভাবে একটু চিন্তা করা দরকার তো সব আমার যা ইচ্ছা তাই করবো হবে না তো তা সব আল্লাহ চেষ্টা করেন আল্লাহর পায়ে আল্লাহ সকলে শুনবে আর যখন আল্লাহর পায়ে চেষ্টা হবে না তখন কেউ কথা শুনবে না তো ছেলে বললো তো পাখি আপনার কোথায় আসবে না না আসবে না তাইলে আমি ডাকি ডাকো ডাক দিতে পাখি আল্লাহর নামে আসো আমার হাতে আসছে তো বাবা দেখছেন দেখছেন পাখি আপনার পাখি আপনার কথা তো শোনে না বাস এখন ছেলে বাবাকে বলতেছে এই যে এগুলো একটাও আপনার না এরাও আপনার না এই যে মন্ত্রী এমপি পয়সা রয়েছে বাস যতদিন দিবেন খাবে আপনার যেদিন দিতে পারবেন না সব যাবে মৃত্যু হয়ে যাবে সব ছুটে যাবে একটাও আপনার না কিচ্ছু আপনার না আপনার গায়ের যে কাপড় আছে এইটাও আপনার না আপনাকে উলঙ্গ করে তিরিশ টাকা গজের কাপড় দিয়ে কবরে দেওয়া হবে আপনাকে আপনার এই দামি জামা একটাও আপনার তারপরে বাবাকে বললো যেহেতু আমার কারণে আপনার ফেজ যদি হয় অসম্মানী হয় আমি আল্লাহর গুলাম আপনিও আল্লাহর গুলাম হয়ে যান বাস আমার জন্য যদি বেজ যদি হয় তা আপনার কে আমি ছেড়ে গেলাম আর আপনার কাছে থাকতেছি ঠিক আছে বাবার কাছে বিদায় নিয়ে মার কাছে গেছে গিয়ে বলছে মা বাস আমার জন্য এত বড় বাদশাহ বাবা তার বেশ যদি হবে অসম্মানী হবে বাস এটা আমার দরকার নাই থাকো তোমরা আমি গেলাম বিদায় নিয়ে যাই তো মা তো মা না মা তো মাই মা কান্নাকাটি করলো করে তারপরে চলেই যেহেতু যাবে বিদায় দিতেছে সাথে একটা হীরার আংটি ছিল যেটা বাদশাহ হারুনুর রশিদ বিবাহে তার মাকে দিছিল তো মা এই হীরার আংটিটা ছেলেকে দিলেন যে নাও তোমার কোনো প্রয়োজন পড়লে বা এটা বিক্রি করে তুমি প্রয়োজন মেটাবে আর একটা কোরআন শরীফ সাথে নিচ্ছে আজকে তো মুসলমানের ঘরে কোরআন নেই টিভি ঢুকছে আর কোরআন বেড়েছে কারণ কোরআনে সব কোরআনে টিভিকে হারাম বলে গান বাদ্যকে হারাম বলে যখন খারাপটা ঢুকবে তো ভালোটা বের হবে যখন পানি ঢুকবে দুধ বের হয়ে যাবে নাপাক ঢুকবে তো পবিত্রতা নষ্ট হয়ে যাবে আগে বুড়া বুড়া মহিলারা বাসায় বসে বসে বদর করে কোরআন তেলাওয়াত করতো করে করে দেখা গেছে এখন তো মসজিদেও কোরআন তেলাওয়াত নাই এখন মসজিদেও ওই সমস্ত লোক আর নাই যে কোরআন পড়তে পারে কোরআন সাথে নিয়ে গেছে যেতে যেতে অনেক দূরে সেই এরাকে চলে গেছে জঙ্গলে থাকে বা আল্লাহর হেফাজত বন্দি করে এই যে একা একা হাফাজত আইনা একা একা গোপনে হেফাজত করে চোখ দিয়ে পানি কারণ তার ইচ্ছা হাসরের ময়দানে আরসের ছায় সে তো তিনি চলে গেলেন সপ্তাহে একদিন কাজ করেন আর বাকি ছয় দিন তিনি আল্লাহর হেফাজত বন্দি করেন এই টাকা দিয়ে সে জীবনযাপন করে তো বাজারে আমাদের দেশেও যেমন বাজারের মধ্যে যে শ্রমিক পাওয়া যায় কাজের জন্য সকালে বাজারে দাঁড়ায় বা রাস্তার পাশে দাঁড়ায় তো সেখানেও এমন ছিল মানুষ গিয়ে দাঁড়াইতো তো সকালবেলা সেও গেছে যে কাজের দরকার কাজ করবে একদিন তো ওই জামানা হাজরত আবুল্লাহ রহমতুল্লাহ আলী বহুত বড় এক বুজুর্গ তার বাড়িতে দেয়াল নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে ওই দেয়াল ঠিক করা দরকার বাজারে গেছে গিয়ে ওই ছেলেকে পাইছে যে সে রাজমিস্ত্রির কাজ করে গিয়ে জিজ্ঞেস করলো ভাই তুমি কাজ করবা হ্যাঁ ভাই দুনিয়াতে আসছি তো কাজের জন্য কাজ করতে আসছি বেকার থাকার জন্য আসি নাই সে তো বুঝাইছে আসলে কি আখেরাতের কাজের জন্য আসছি উনি বললেন চলো তো আমার বাড়িতে একটু কাজ করা দরকার চলো ঠিক আছে বাকি আমি কাজ করব দুইটা শর্ত দিয়ে দুইটা শর্তে আমি কাজ করব এক নম্বর শর্ত হলো তোমার বাড়িতে কাজ করব আমাকে ছয় দেড় হাম দিতে হবে একটা নির্ধারিত অল্প কিছু টাকা চাইছে যে এত টাকা আমাকে দিতে হবে স্বাভাবিক বাজারে আরো টাকা বেশি দেওয়া হয় যে এতটুকু হইলে আমার চলবে ছয় দিন ছয় দিন হাম দিতে হবে আচ্ছা ঠিক আছে এটা মানলাম দ্বিতীয় শর্ত কি যে দ্বিতীয় শর্ত আজান দেওয়ার পরে আমি একটু কাজ করব না সোজা মসজিদে চলে যাব আর এখন শ্রমিকরা মালিক মানে উচিলা খুঁজে এই জন্য মালিকও দেয় না যে হ্যাঁ হয়তো কাজ বেশি হবে নামাজের টাইম প্রায় বিশ মিনিট কাজ করলে অনেক কাজ করা যাবে এই জন্য শ্রমিকের জীবনে অবরকত নাই বা সারা জিন্দগি শ্রম দিতে থাকে কোনোদিন ধনী হইতে পারেন ঠিক তেমনি ভাবে মালিকেরও কোনো বরকত নাই সারাদিনে কাজ যা করে এক দুপুরে তা করা যায় কিন্তু মালিক যে নামাজি না সে সব কাজে দুকাবাজি করবে সে যত কাজ কম করে পারে এটাই করবে মালিক নাই তো বসে থাকবে সিগারেট একটা খাবে বা আধা ঘন্টা শেষ সেখানে চা খাইতে যাবে সেখানে এক ঘন্টা শেষ এইভাবে তিন ঘন্টা কাজ করবে করা যায় ছয় ঘন্টা সাত ঘন্টা এটা নামাজ না থাকার কারণে তার পরায়ণতা নাই নামাজ নাই তো সব কিছুতে সমস্যা তো বললেন আমার এই দুই শর্তে তোমার কাজ করবো আচ্ছা ঠিক আছে দুই শর্ত মেনে নিলাম বা সারাদিন কাজ করতেছে সন্ধ্যাবেলা আসতে আইসা থেকে কাজ এত বেশি করা করছে যে দশ শ্রমিকে মিলেও এত কাজ করতে পারবেন এত কাজ করে ফেলছে একা একা সারাদিন আর একাই সব মাল গুলতেছে সে একা ইটা লাগাইতেছে সব একা উনি দেখে আশ্চর্য হলেন পরে টাকা দেওয়ার সময় বেশি দিলেন কিছু আমি তোমাকে একটু বেশি দিতে চাই অনেক কাজ হয়েছে না শর্ত ঠিক আমি বেশি নিব না আগে বলছি বেশি নিব না আমি যা বলছি তাই আচ্ছা নিয়ে গেল চলে গেছে পরের দিন আবার কাজ বাকি আছে পরের দিন কাজ করাবে বাজারে গেছে গিয়ে এখন তাকে আর খুঁজে পায় না ওই ছেলে বাকি কামলাদেরকে জিজ্ঞেস করলো যে ভাই ওই ছেলেটা কালকে আমি নিয়েছিলাম সে কোথায় তো সে তো আজকে আসে নাই সে সপ্তাহে একদিন কাজ করে শনিবার দিন আপনি আজকে পাবেন না আবার আগামী শনিবারে পাবেন আচ্ছা ঠিক আছে উনি আর কাউকে দিয়ে কাজ করেন নাই এক সপ্তাহ পরে শনিবারে আবার গেছেন বাজারে গিয়ে ছেলেকে পাইলেন পাওয়ার পরে বলছে বাবা তুমি কাজ করবে হ্যাঁ করব করব না কেন তো চলো কোথাইলে দুই শর্ত যে আগের দুই শর্ত ছিল সেটাই ছয় দেড় হাম আর সাথে নামাজের আদান বলে আমি মসজিদে চলে যাবো আর কাজ করবো না নামাজ পড়ে এসে কাজ করবো ঠিক আছে বান্না এখন এই যে হজরত আবুল্লাহ আল্লাহর তিনি চিন্তা করলেন একা সবকিছু করে আর এত বেশি কাজ কিভাবে করলো সে এই জন্য উনি গোপনে দেখলেন যে আসলে কাজটা কিভাবে করে তো উনি গোপনে দেখলেন যে ওই ছেলেটা মাল খুলে দেয়ালের উপর রাখে সিমেন্ট আর ইটা ধরতে হয় না আস্তে করে নিচ থেকে এটা উঠে সোজা বসে যায় আমাদের রাজমিস্ত্রিটা কিন্তু রশি লাগায় বিভিন্নভাবে এটাকে সোজা করে সে কিচ্ছু করে না শুধু মালটা এখানে রেখে দে আপনি করে এই একটা ইসা সোজা বসে যায় আল্লাহর বলি বাস এইভাবে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে আজকেও দেখলো বহুত কাজ হয়ে গেছে বললো যে বাবা তোমাকে আমি একটু পয়সা বেশি দিতে চাই আমার তো প্রয়োজন নাই আমার ছয় দিন ছয় দেড় যথেষ্ট আমি আবার এক সপ্তাহ পরে কাজ করবো সেদিন বাকিটা দেখা যাবে আর আমাদের খুদার কষ্ট করে বলি এত কোটি কোটি টাকা কারো দরকার নাই তো সতে সতে কোটি দুই চারজন মানুষ এই যে আপনার শেয়ার বাজার থেকে ব্যাংক থেকে নিয়ে কি করেটা কি তারা আমি বুঝি না পরে কি জানেন এটিরে দেখবেন জিব্বার কোচায় লাগে লেগেছে রাত ক্যান্সার হয়েছে এগুলো কাটতে আর ঠিক করতে করতে কোটি কোটি টাকা খরচ হয় আল্লাহ বলেন হারাম দিয়ে চিকিৎসা হয়েছে এই চিকিৎসা দিয়ে বাঁচতে পারবি না সুস্থ তো হবি বাংলাদেশে যাওয়ার সাথে সাথে আমি আজরাইলকে বলে রাখছি আর এক লুকমা খাবার আমার আমার থেকে খাওয়াবি না হারাম খেয়েছে অসুস্থ হইতে হারাম টাকায় চিকিৎসা করেছে আজরাইল দল কবরে দে আর চিরকালের জন্য এই হারামের কারণে শাস্তি ভোগ দুর্নীতি জাগা জাগা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা চাকরিতে সুদ ঘুষ চলতে আছে আবার শান্তি মুসলমান একেবারে উপর থেকে নিয়ে নিচের একটা দারোয়ান পর্যন্ত একটা রাস্তার গেটম্যান পর্যন্ত সুদ আর ঘুষ খাইতেছে আর খাওয়াইতেছে চাকরি নিতে যাবে বেচারা চাকরি করবে এখানে সুদ দিতে হবে কেন সে কাজ করে টাকা নেবে পড়তে যায় ভার্সিটিতে কলেজে ভর্তি হবে সুদ দিয়ে দিয়ে যাদের লেখাপড়া শুরুটাই সুদ আর ঘুষ দিয়ে ভর্তি হয় সেখানে সুদপুর আর ঘুষকুর হবে না মুসলমান তৈরি হবে প্রত্যেকে মুসলমান হবে এই সুদ খেয়ে আপন মার সাথে দিনার গুণা করে তারপরে সে সৎ হবে সে চরিত্রবান হবে কোনো দিন হতে পারে না সুদ খুরা ঘুষখুরি হবে প্রত্যেকটা জায়গায় হবে কারণ সে ঘুষ দিয়ে পরে ভর্তি হয়েছে নেই আপন মার সাথে দিনার গুণা করে তারপরে সে লেখাপড়া শুরু করেছে দুর্নীতিবাদ হবে না ডাকাত হবে না হবেটা কি তাদের থেকে শান্তির আশা করা এটা তো কাঁঠাল গাছ থেকে আম খাওয়ার আশা করা তো হাঁস থেকে দুধ খাওয়ার আশা করা হয় হারুন রশিদ রহমতুল্লাহ আলের ছেলে বাস বললেন আমি ছয় দিন কাজ করব। আমার একদিন কাজ করব ছয় দেড় হাম ছয় দিন চলবে আবার আগামী সপ্তাহ চিন্তা যদি বেঁচে থাকি সেই চিন্তা করব। আর এরা মনে হয় যে আজরাইলের মৃত্যু হয়ে গেছে আমার মৃত্যু হবে না কোটি কোটি টাকা দিয়ে মালয়েশিয়া বাড়ি করো ইংল্যান্ডে নিয়ে যাও আমেরিকাতে নিয়ে যাও জমা করো আমি তো মরব না সেখানে চিরকাল খাবো আল্লাহ বলেন আমি তোকে খাওয়াবো দূরের কথা হারাম এই জনগণের রক্ত চুষার টাকা গরিবদের টাকা ব্যাং মেরে আর শেয়ার বাজার মেরে টাকা তোকে খাওয়াবো হতেই পারে না তোর একটার পর একটা পেরেশানি লাগাই রাখবো কেসের পরে কেস হতে রাখবে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারপরও শান্তি পাবে না এটাই আল্লাহ সিস্টেম এটাই কোরআন হাদিসের বক্তৃতার বয়ান বাদশাহ হারুন রশিদের ছেলে চলে গেলেন হজরতে আবুল্লাহ রহমতুল্লাহ এক সপ্তাহ পর শনিবার আবার গেলেন গিয়ে ছেলেকে খুঁজতেছেন লোকদেরকে জিজ্ঞেস করলেন যে ওই ছেলেটা আমি কাজ করাইছিলাম ওই ছেলেটা কোথায় ও ছেলেটা কেমন আর পাবেন না আপনি কেন সে ওই জঙ্গলে থাকে ওই জঙ্গলে অসুস্থ অবস্থায় পড়ে আছে একেবারে মুমূর্ষ অবস্থায় বললেন আমি তো তাকে চিনি না ওই জায়গাও চিনি না তোমারে তোমাদের এক ব্যক্তি আমাকে একটু নিয়ে যাও তোমার আজকে যে পারিশ্রমিক একদিনে এটা আমি দিয়ে দেব নিয়ে গেলেন নিয়ে দেখলেন হজরতে হারুন রুশদের ফেলে সেখানে অসুস্থ অবস্থায় মুমস্ত অবস্থায় পড়ে আছেন মাটিতে হজরত আবুল্লাহ রহমতুল্লাহ সালাম দিলেন জিজ্ঞেস করলেন কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো তো পরে যাওয়ার পরে বললেন উনি বসলেন হজরত আবুল্লাহ এবং বসে রানের উপর মাথাটা রাখলেন মাটিতে শুয়ে আছে রাখলেন তো ছেলে বলল যে তুমি মাথাটা নিচে রেখে দাও আমার কেন না একটু পরে তো আমাকে মাটিতেই শুতে হবে বাড়ি গাড়ি বানায় সব তো পাঁচতলা বিল্ডিং এ না কবর পাঁচতলা বিল্ডিং থাকে এই যে দুর্নীতির টাকা চুরির টাকা দিয়ে এত বড় বড় বাড়ি গাড়ি বিদেশে বাড়ি আবার ঘুরে ফিরে বাংলাদেশে আসতে হয় ওই তিন হাত মাটির নিচে বালিশ তারাই শুইতে হয় ষাট বছর আর সত্তর বছর পারে দুর্নীতি তারা একটু কষ্ট করতে চল্লিশ হাজার বছর কবরে বালির ছাড়া অন্ধকার লাইট ছাড়া ফ্যান ছাড়া এসি ছাড়া কিভাবে থাকবা মুসলমান একটু তো খেয়াল করা দরকার এতই বেমান হয়ে গেলাম কবরের কথা একেবারেই বিশ্বাস ছেড়ে দিলাম যে কবরে যেতে হবে না হাসরের ময়দানে তোমার তো বালিশ থাকবে না গাড়িও থাকবে না আরাম আয়েস থাকবে না অর্ধহাত উপরে সূর্য থাকবে মগজ গলে গলে পড়তে থাকবে মৃত্যু হবে না লায়া মতো বিহা বা লায়া জীবন নাই মৃত্যু নাই তখন কি করবা রাজত্ব সাথে নিয়ে যাইবা ক্ষমতা সাথে আয় উম্মত রসুল কি নিয়ে গেলেন আর কি নিয়ে আজকে এত পেরেশানি সব পেরেশান বুকে হাত দিয়ে একজন বলেন যে আমি খুব শান্তিতে আছি জিজ্ঞেস করলে হুজুর গাড়ির ব্যবসা ভালো না হুজুর বাড়ির ব্যবসা ভালো না হুজুর দোকানের ব্যবসা ভালো না হুজুর রাজনীতির ব্যবসা ভালো না দুর্নীতির ব্যবসাও ভালো না চুরির ব্যবসাও ভালো না তো ভালো কোনটা এরপরও ইসলাম বুঝবে না তো মুসলমান বুঝবে নাকি বললেন যে আমাকে রেখে দাও তোমার রানে শোয়ার দরকার নাই একটু পরে তো মাটিতেই শুতে হবে রেখে দিলেন বললেন আবুল্লাহ আমার একটু অনুরোধ আমার দুই তিনটা ওসিও তুমি পুরা করে দিবা কেন আমি করে দিব বলো এই যে একটা আংটি দেখছো আমার হাতে এই আংটিটা এটা হলো বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী হজরত জুবাইদার আমার আম্মু আমার মৃত্যুর পরে একটু কষ্ট করে এটা আর এই যে কোরআন শরীফটা এটা বাদশাহ হারুনুর রশিদের কাছে ফিরিয়ে দিবে দিয়ে দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে আরেকটা ওসিয়তে যে আমার গায়ে একটা লুঙ্গি আছে একটা পুরনো লুঙ্গি আছে ঠিক এই দুইটা লুঙ্গি দিয়ে আমাকে কাপন দাপন করবে হজরত আবুল্লাহ বললেন যে না আমি নতুন কাপড় দিয়ে তোমাকে কাপন দাপন করবো না কিছুদিন পরে আমিও মাটি হয়ে যাব আমার এই কাপন দাপনও মাটি হয়ে যাবে নতুন কাপড়ের দরকারটা কি নতুন কাপড় তো যারা জীবিত আছে তাদের প্রয়োজন হাজার হাজার শাড়ি না দুর্নীতির টাকা দিয়ে সুদার ঘুষের টাকা দিয়ে কি সব কবরে দিয়ে দিবেন না এত দরকার কেন দুনিয়াতে সুদও খাইতে হবে ঘুষ খাইতে হবে দুর্নীতি করতে হবে লুট করতে হবে প্রয়োজনটা কি কবরে কি দিয়ে দিবে সব ইমামরাই ফতুয়াই দিবে যদি আপনার কিনা ইমাম না হয় আপনার গোলাম কোনো আলেম না হয় তো সকলে বলবে কাপড়টাও তিনটা পুরুষের তিনটা মহিলারে পাঁচটা তাও সাদা কাপড় একেবারে সুতি কাপড় কম দামি মোটা কাপড় আর সব খুলে রাখ তার জিনিসপত্র যা আছে সব খুলো হাজার টাকা দামি দশ হাজার পঞ্চাশ হাজার টাকা দামি শাড়ি এটাও খুলে রাখো এখন শাড়ির শাস্তি হবে কবরে শাড়ি তো যাবে না আরাম তো করতো বা এখন চল্লিশ হাজার বছর পিঠা খাইতে থাকে ওই শাড়ি বললেন এই পুরান কাপড় দিয়ে আমাকে কাপন দাপন করে দিবেন ঠিক আছে আর এই যে আমার একটা লোটা আছে সাথে তার একটা লোটা ছিল বলছে যে এই লোটাটা যে আমার কবর খনন করবে তার পারিশ্রমিক হিসাবে লোটাটা দিয়ে দিবে বা দুনিয়াতে ছিল এখন বাস আর তো কোনো জমা রেখা যায় না কোনো টেনশন নাই একটু পরে মৃত্যু হয়ে গেছে উনি তার গোসল টুসল দিয়ে কাপন দাপন করে বাস এখন রশিদের দরবারে গিয়ে যে যেভাবে রাস্তা বন্ধ এখন মৃত্যুর গাড়ি হোক আর অ্যাম্বুলেন্স হোক আমি তো বাদশাহ সব বন্ধ করো সাইড করো আমি কবরে দেওয়ার সময় আল্লাহ বলবেন হাসরের ময়দানে সব আগুনে দৌড়ায় নিয়ে যাবে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় কোন বাচ্চা নাই কোন নেতা নাই কোন এমপি নাই কোন গাছ নাই সব সমান ল্যাংটা হয়ে দৌড়া হাসরের ময়দানে সব বাহাদুরি দুনিয়াতে সব বাহাদুরি ছুটে যাবে একটা বাহাদুরি আল্লাহ রাখবে না সব ছুটাই দেবে হ্যাঁ যারা আল্লাহর গুলাম হয়ে যাবে তাদের বিশেষ মর্যাদা হাসরের ময়দানে ওঠানো হবে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হবে আল্লাহ বিশেষ বাহনে তাদেরকে আল্লাহর দরবারে নিয়ে যাবেন বিশেষ মর্যাদা এটাই হাদিস আছে বাদশাহ বের সফরে যাবেন কোথাও হাজার হাজার হাতির বহর সৈন্য বাহিনী সব খাবার দাবার সব নিয়ে বাদশারা যেভাবে যায় দেশের টাকা আছে জনগণের টাকা আছে চুষণের টাকা আছে কোটি কোটি লও গাড়ি হাজার হাজার বাহিনী সব কেন এত কিছু লাগবে তুমি ভালো হয়ে যাও না হুজুর সাল্লাহ ইসলাম রাষ্ট্রপতি ছিলেন হজরতি উমরের মতো যাও গাড়ির উপরে গাড়ি চালায় বাদশাহ আর গুলাম বসাও করে উটের উপরে গুলাম বসা হজরতি উমরটাই না নেন অর্ধ জাহানের বাদশাহ দেড় হাজার বর্গ কিলোমিটার না বাইশ লক্ষ বর্গ কিলোমিটারের বাদশাহ উমর খত্তাব এটাই মুসলমান বাদশাহ এটাই ইসলামী বাদশাহ এটাই শান্তির বাদশাহ হাজার হাজার হাতি হাজার হাজার সব নিয়ে যাচ্ছেন খুব আরামে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম সালাম দিয়ে হজরত আবুল্লাহ বললেন যে আমি অমুক এলাকা থেকে আসছি এক মুসাফিরের কিছু আমানত এটা আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বাদশার চেহারা লাল হয়ে গেছে বুঝে ফেলছে মুসাফির কে বাদশাহ বললেন ঠিক আছে আমি একটু জরুরি কাজে যেতেছি সফর থেকে ফিরে আসার পর তুমি আমার সাথে সাক্ষাৎ করো খাদেম রে বলছি তার মেহমানদারি করো চলে গেছে রশিদ ফিরে আসলেন সফর থেকে এসে ডাকাইলেন তো যারা পাশে ছিল এই মেহমানদারি করছে খাদেম করতাম তারা বলছে যে বাদশার চেহারার অবস্থা তো দেখছো লাল হয়ে আছে খুব গরম আছে সাবধান চাইবা দুই একটা কথা বলেই চলে আসবা বেশি কথা বলবা না হজরত আবুল্লাহ বললেন ঠিক আছে অসুবিধা নেই ঢুকছে ঢুকার পর বাস হজরত আবুল্লাহ হাত বুকে লাগাইয়া বাস খুব কান্নাকাটি করলেন বা শাহরুন জিজ্ঞেস করলেন যে ওই মুসাফির মৃত্যু হয়ে গেছে তো তার গুসুল কি তুমি দিছ হ্যাঁ আমি গোসল দিছি তো তোমার হাত আমার বুকে দাও ছেলে তো নাই আমার ছেলের গায়ে হাত লাগবে হাত আমার বুকে খুব কান্নাকাটি করলেন জিজ্ঞেস করলেন সে কি কি অবস্থায় ছিল কি কাজ করত বলছে সে রাজমিস্ত্রির কাজ করছে যে তোমার কাজও করছে হ্যাঁ আমিও কাজ করেছি বলছে হারুন রশিদ বললেন যে আল্লাহ রসুলের বংশধর তাকে দিয়ে তুমি কাজ করেছ আমি তো জানতাম না পরে এই আংটি আর কোরআন ফেরত দিলেন দিয়ে পরে বললেন যে আপনার ছেলে একটা কবিতা বলছে কবিতার অর্থ হলো যে এই যে তোমার রাজত্ব এই দুনিয়ার বাহ্যিক এই চাকচমক এই সৈন্যবাহিনী এগুলো যেন তোমাকে আল্লাহর থেকে গাফেল না করে তোমাকে যেন ঢুকায় না পেলে আমি যেই রাস্তায় যাচ্ছি তোমাকেও সেই অবস্থা হবে তোমাকেও কবরে আসতে হবে আসরে যেতে হবে বাবা খুব কান্নাকাটি করলেন তাকে বিদায় জানালেন মেহমানদারি করে হজরত আবুল্লাহ চলে গেলেন রশিদ কবরের কাছে আসতে সফর করে দেখছে কান্নাকাটি করছে কবর জিয়ারত করছে এবং কিছু কবিতা বললেন খুব করুণ কবিতা হাই যদি তুমি আজকে আমার রাজত্বে থাকতা তাহলে তোমার কবর কিভাবে হইতো বলেন একবার না দশবার জানাজা আবার গায়েবানা জানাজা করতে আসলো কোরআন হাদিসে কোথাও তো গায়েবানা জানাজা নাই কি ভাই মুসলমান কি শুরু করলো গেলি একবার জানাজা হবে আরে মনুদ্দিন সৃষ্টির জানাজা কয়বার হয়েছে পুরা পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর অলি ডাকে আমরা মানি আব্দুল কাদের জিলানের জানাজা একবার হয়েছে কারো যদি জানাজা নাও হয় আগুনে পুড়ে গেছে পানিতে পরে তার লাশ পাওয়া গেছে না সে যদি জান্নাতি হয় তো জান্নাতি যাবে জানাজার প্রয়োজন হবে না বেঁচে থাকলে লাশ পাওয়া গেলে জানাজা হবে দশ বার বিশ বার জাগা জাগা গায়ে বানা জানাজা সব রাজনৈতিক কারবার এখানেও রাজনীতি চলে রাজনৈতিক জানাজা কিচ্ছু হয় না সুন্নতি জানাজা দিয়ে মাফ হয় তো রাজনৈতিক জানাজা দিয়ে কিচ্ছু হয় না মুসলমান বুঝা দরকার আবার অনেকে না সবারই আমারও করছি আমারও যদি জানাজা না হয় আর আমি আল্লাহর গুলাম হয়ে যেতে পারি কোন সমস্যা নাই আর আল্লাহর গুলাম না হয়ে কাফেরদের গুলাম রাজনীতির গুলাম গণতন্ত্রের গুলাম সমাজের গুলাম শয়তানের গুলাম হয়ে আল্লাহ নাফরমানি করে যায় একশো কোটি বার যদি জানাজা হয় তো আল্লাহ তালা একটা গুণও মাফ করবেন আর সেরেকের বেদাত থাকে সাথে কবর পূজার মাধার পূজা থাকে গণতন্ত্রের পূজা আল্লাহ বিরোধী আইন তৈরি করার ব্যবস্থা থাকে কাফেরদের গুলামি করার অবস্থা হয়ে যায় তাহলে এক কোটি বার না তো তাদের জানাজা পড়া হারাম করেছেন আল্লাহ সাবধান যার ইমান নাই যে মুরতাদ হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে তার জন্য জানাজা রসুল আপনিও পড়তে পারবেন না এমনকি আপনি যদি সত্তর বার তোবা করেন তার জন্য দোয়া করেন একটা দোয়াও আমি করবো না সাবধান আপনিও দোয়া করার অধিকার নাই রসুলকে নিষেধ ইমানের খবর নাই জানাজা একশো বার কোনো লাভ নাই ইমান ঠিক করেন একবারও যদি জানাজা না হয় কোনো সমস্যা নাই সুজা জান্নাত ইমান ঠিক থাকে আমল ঠিক থাকলে রাত্রেবেলা হজরতে আবুল্লাহ স্বপ্নে দেখলেন ওই ছেলেকে নূরে সেই মেঘমালার মতো নূরে বাসতেছে এবং হাসতেছে ওই ছেলে বলতেছে আবুল্লাহ জাজাক আল্লাহ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করো তুমি আমার অতিহত গুলি পুরা করছো আর দুনিয়াবাসীকে জানায় দিও যে আমার মতো দুনিয়াকে ছেড়ে থাকতে পারবে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে আমার মতো আল্লাহ তালা তাকেও মাফ করে দিয়ে এই বিশেষ মর্যাদা দান করবেন কি হয়েছে দুনিয়া হারাইছে পাইছে তো রাজত্ব আর দুনিয়ার এই রাজত্ব থাকবে না থাকবে না যেই কোনো সময় তুমি তো দিবা না তুমি তো ছাড়বা না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা আল্লাহ বলেন যেখানেই তুমি থাকো একেবারে মজবুত অট্টালিকার ভিতরেও থাকো কোনো ছিদ্র নাই সীসা গেলা প্রাচীরের ভিতরেও থাকো মজবুত কিল্লার ভিতরেও থাকো মৃত্যু সেখান থেকে খাপ ফেরে ধরে ফেলবে যখন আছে মৃত্যু এক মিনিট আগেও হবে না পরেও হবে না যখন মৃত্যু আছে তখনই হবে সাবধান একটু খেয়াল রাখ এক ফেরিস্তা সব সময় চিল্লাইতে থাকে আর ঘোষণা করতে থাকে এই আল্লাহর বান্দারা সামনে যাইতেছ কোন দিকে যাইতেছ আরাম আয়েসের দিকে আমি মৃত্যু নিয়ে কিন্তু তোমার পিছনে লেগে আছি যেখানে যাও আমি সাথে পিছনে তাকানো দরকার তো একটু পিছনে তাকাই না আমার যদি ষাট বছর জীবন হয়ে থাকে তো পঁয়ত্রিশ চলে গেল আর আছে তো পঁচিশ তাহলে আমি একটু খেয়াল করি যে আমার পিছনে বেশি না সামনে বেশি আমি যে রাস্তাটা অতিক্রম করলাম আমি দুনিয়ার শুরু থেকে শুরু করলাম হাঁটা সামনে আমার কবর পঁয়ত্রিশ বছর আমি পার করলাম পঁচিশ বছরের রাস্তা বাকি এই যে যাইতেছি কবরের দিকে কবর কবর আর কবর ডেকে ডেকে প্রতিদিন অসংখ্যবার ডাকতে থাকে এবং বলতে থাকে সাবধান বাহাদুরি করে যারা হাঁটতেছ বাহাদুরি করতেছ ওলা তামসিবিল্লার দিমার হা সাবধান সাবধান মাটি তো পাঠাইতে পারবা না এত বাহাদুরি কিসের আসো আসো আমি অন্ধকারের ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আমি ছাদ ছাড়া ঘর বিছানা ছাড়া ঘর আসো আমি তোমার এক পাশে চাপ দিব আরেক পাশের গুলো একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে ফেলবো পাউডার বানিয়ে ফেলবো প্রতিদিন ডাক্তার আমার সৈন্যবাহিনী আমার গাছ আমার দল আমার ক্ষমতা আমার অস্ত্র আমার এই অট্টালিকা আমার গাড়ি বাড়ি একটাও তো যাবে না যদি যাইতো ফেরাউনের সাথে যাইত যদি যাইতো নম্রদের সাথে যাইতো যদি যাইতো মোহাম্মদ রসুল্লাহর সাথে যাইতো যিনি সকল নবীদের ইমাম পুরা দুনিয়ার বাদশাহ বাদশাহ দুল কর্নাইন তাকে এই জন্য বলা হয় দুল কর্নাইন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তার বাচ্চাই বলছে মৃত্যুর পর আমার হাত কাপনের বাহিরে রাখবা কেন যে আমার হাত খোলা থাকবে মানুষ দেখবে পুরা দুনিয়ার বাদশাহ ছিলাম কিন্তু সাথে কিছু যায় নাই যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে বাদশাহ তো দুনিয়াতে আখেরাতের বাদশাহ হও এই জন্য সবাই নেতাগিরি বাহাদুরি ক্ষমতা দুর্নীতি চুরি ডাকাতি সুর ঘুষ বেপরদা বক্তৃতা মাদার পূজা বাজার পূজা নারী পূজা গাড়ি পূজা সব পাত দিয়ে তোবা করে ফেলি আজকে ইচ্ছা হলে আজকেই ধরে নেবে যাদের ক্ষমতা ছিল এখনো বিশেষ ক্ষমতা আছে শক্তি আছে সব আছে কিন্তু খালি হাতে চলে আসছে দেশে কেউ চাকরি করতে যায় কিছু টাকা জমা করে নিয়ে আসে কেউ আসে যে এই যে দেখো খালি আমি যাচ্ছি খালি আমার মা সাথে যাচ্ছে না আমার এই ক্ষমতা যাচ্ছে না আমার দলের একজন আমার সাথে কবরে যাচ্ছে না আমি খালি একা তোমরা তো আমার সাথে যাবে আমার কিছু সম্পদ যাবে আমার কিছু জিনিসপত্র কবরে যাবে আমাকে কবর দেওয়ার পরে আমার বন্ধু বান্ধব একজনও থাকবে না সকলেই চলে আসবে আমার যে জিনিসপত্র যা কিছু খাট হ্যাঁ? খাটুলা টাটুলা যা ছিল গেছে সব চলে আসবে আমি উলঙ্গ অবস্থায় একটা চাদর গাই দিলাম একটা চাদর পরলাম আর একটা চাদর উপরে বেছাইলাম বা এই অবস্থায় আমি চল্লিশ হাজার বছর থাকবো শিক্ষা গ্রহণ করবো বাংলাদেশের মুসলমানদের রগ রেশা রক্তের ভিতরে দুর্নীতি ঢুকে গেছে কেউ মসজিদে দুর্নীতি কেউ মাদ্রাসায় দুর্নীতি কেউ রাষ্ট্রের দুর্নীতি কেউ সমাজে দুর্নীতি কেউ দোকানে দুর্নীতি সব জায়গা শুধু দুর্নীতি আর দুর্নীতি কেমনে খাওয়া যায় يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا যদি এক টাকাও মসজিদের খাও মাদ্রাসার খাও সমাজের খাও রাষ্ট্রের খাও তোমার প্রতিনিধিদের খাও তোমার কোনো শ্রমিকের খাও তোমার কোনো ব্যাংকের খাও এক টাকাও তুমি জুলুম করে দুর্নীতি করে সুদের নামে ঘুষের নামে ইন্টারেস্টের নামে যে কোনোভাবেই খাও আল্লাহ বলেন সাবধান তুমি আগুন খাইত সাপ খাইত এটাই সুরত এটাই আমার কাছে ওয়াসা ইয়াফতাউনা সাইরা ও ছিঁড়েই আসো আমার কাছে আমি যা জেলে পুরে একেবারে আংরা বানিয়ে তোমার থেকে সবগুলো আদায় করবো দেরি চালাইতে দেরি নাই দেরি কামড় খাইতে দেরি নাই দেরি সে বয়রা আর পিঠা খাইতে দেরি নাই এক টাকা আর হাজার আলেমও যদি তোমার জন্য দোয়া করে কোন নবীর সেও যদি দোয়া করে এক টাকা মাফ হবে না যতদিন পর্যন্ত এটা শাস্তি না পাবে হাজার হাজার বছর এক টাকার জন্য আজকে এটা সবচেয়ে বেশি নামাজ করে হজ করে রোজা রাখে বান্ধে এরপরও কিভাবে সমাজের টাকা মসজিদের টাকা মাদ্রাসার টাকা মেরে মেরে খাইতেছে খাইতেছে খবর আছে হারাম খাইতেছ এই হারাম খাওয়ার পর মাথা থেকে পাতা পর্যন্ত পুরা রক্ত হারাম হয়ে যায় শুকুরের রক্তের মতো রক্ত হয়ে যায় এই রোজ শরীরে নামাজ পড়লে নামাজ কবুল হয় না হজ করলে হজ কবুল হয় না দাড়ি রাখলে দাড়ি কবুল হয় না জিকির করলে জিকির কবুল হয় না যতদিন পর্যন্ত হারাম না ছাড়বে কোনো আবাদত কবুল হবে আল্লাহ তালা আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করো আলোচনা তো সর্বশেষ আলোচনা মনে করেই করি আল্লাহ রসুলে বলছেন তুমি এক ভক্ত নামাজ পড়লে আর এক রক্ত নামাজের আশা করো না যে তুমি বেঁচে থাকবা যারা হক কথা বলবে তারাও সর্বশেষ বয়ান মনে করবে যে এটা আমার চাকরি যাইতে পারে এটা আমার জীবন যাইতে পারে এটা আমার জেলে যাইতে হইতে পারে হকানি যারা তারা এইভাবে আলোচনা করবে এটাই হক আলোচনা যদি কেউ আবার চাকরির চিন্তা আবারও খাওয়ার চিন্তা আবারও দুনিয়াতে বেঁচে থাকার চিন্তা করে তারা হক কথা বলতে পারবে না তারা গুলাম মানুষের তারা চাকরির গুলাম তারা দুনিয়ার গুলাম আল্লাহ রসুল নিজে বলেছেন যে দুনিয়াটা হলো আর দুনিয়া জিপা পচা কুকুর পচা গান্দা মুর্দা কিলা যারা এই দুনিয়ার পিছনে ঘুরে এই দুনিয়ার আশা করে আর হক ছাড়তে থাকে এবাদত থাকতে থাকে এগুলো পূর্ব এইগুলো কালগুনের বহুবচন কালবন মানে কুকুর যারা দুনিয়ার জন্য আল্লাহর দিন ছাড়ে দুনিয়ার জন্য হক ছাড়ে তারা হলো কুকুর তারা আলেম নামে আলেম হইতে পারে নামে ইমাম হতে পারে নামে ফতিব হইতে পারে নামে পিসাব হতে পারে নামে তাবলিগি হতে পারে নামে মুজাহিদ হতে পারে নামে আল্লাহর অলি হতে পারে বাস্তবে আল্লাহ রসুল বলেন এটি হলো দুনিয়ার কুকুর পচা ঘু আর পচা গান্দা লাশ খাওয়ার জন্য সে দৌড়ায় আমাদের সকলকে মাফ করো সকলকে ফিরে শান্তির ধর্ম ইসলাম শান্তির সংবিধান কোরআন হাদিসের দিকে আসা বুঝার আমল করার তৌফিক কাজ করো আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা আমরা সুন্দর করি নাই সুন্দর করে নেই